আবু হুমায়দ রদিল্লাহ তাল্লাহ্ন সূত্রে নাবি সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন আনসারদের মধ্যে সবচেয়ে উত্তম গোত্র হল বানু নজ্জার তারপর বানু আব্দুল আশাল তারপর বানু হারিস এরপর বানু সাইদা আনসারদের সকল গোত্রে রয়েছে কল্যাণ আবু হুমায়দ রহমতুল্লা আলহী বলেন আমরা সাদ ইবনু উবাদাহ রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট গেলাম তখন আবু উসাদ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আপনি কি শোনেননি যে নাবী সাল্লাহ সাল্লাম আনসারদের পরস্পরের মধ্যে শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আমাদেরকে সকলের শেষ পর্যায়ে স্থান দিয়েছেন তা শুনে সাদ রদিল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করে বললেন হে আল্লাহ রসুল আনসার গোত্রগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আমাদেরকে সকলের শেষ স্তরে স্থান দেওয়া হয়েছে তিনি বললেন এটা কি তোমার জন্য যথেষ্ট নয় যে তোমরাও শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত হয়েছ